আমরাই বদরে ওহদি সেনা আমরাই মাহদির সৈন্য সেনা আমরাই বদরে ওহদি সেনা আমরাই মাহদির সৈন্য সেনা আমরাই বদরে ওহদি সেনা আমরাই মাহদির সৈন্য সেনা বাতিল যত খোদার জমিনে রাখবো না আমরা তাদের নিশানা আমরাই বদরি ওহদি সেনা আমরাই মাহদির সৈন্য সেনা আমরাই বদরি ও মুদি সেনা আমরাই মাহদির সৈন্য সেনা বাতিল যত খুদার জমিনে রাখবো না আমরা তাদের নিশানা রাখবো না আমরা তাদের নিশানা আমরা এসে জাতি যার ভয়ে বিজাতি গুলামি করে কেঁপেছিল থর তর চোহা হলো যারা প্রভুকে দিয়ে সারা তাদেরই পথে মোরা থাকব আমরা এসে সে ঝড় ভয়ে বিজাতি গোলামি করে কেঁপেছিল থর তর চোহা হলো যারা প্রভুকে দিয়ে সারা তাদেরই পথে মোরা থাকব আমরা সে জাতি যার ভয় বিজাতি গোলামি করে কেঁপেছিল তর তর সুহাদান যারা প্রভুকে দিয়ে সারা তাদেরই পথে মোরা থাকব নর সত্যের হাতে রক্ত রাঙানো পথে পাই দলে যাবো জানি মের সীমানা আমরাই বদরে অহদে সেনা আমরাই মাহদির সৈন্য সেনা আমরাই বদরে অহদে সেনা আমরাই মাহদির সৈন্য সেনা বাতিল যত খোদার জমিনে রাখবো না আমরা তাদের নিশানা রাখবো না আমরা তাদের নিশানা আমরাই লড় জয় করবই বিশ্বকে জয় জালিমের জিঞ্জিরি বেন হবে চৌচির দুঃখ রবে না সুখে হাসবে হৃদয় আমরাই লড়বো মারবো মরবো আমরাই করবো বিশ্বকে জয় জালিমের জিঞ্জিরি বেন হবে চৌচির দুঃখ রবে না সুখে হাসবে হৃদয় আমরাই লড়বো মারবো মরবো আমরাই করবো বিশ্বকে জয় জালিমের জিন্দির ভেঙে হবে চৌচির দুঃখ করবে না সুখে হাসবে হৃদয় জুলুম শোষণ যত বন্ধ হবে সব মাজলুম পাবে মুক্তি ঠিকানা আমরাই বদলি অহুদি সেনা আমরাই মাহদির সৈন্য সেনা আমরাই বদরি অহুদি সেনা আমরাই মাহদির সৈন্য সেনা বাতিল যত খোদার জমিনে রাখবো না আমরা তাদের নিশানা রাখবো আমরা তাদের নিশানা আমাদের কাফেলা ভেঙে জুলুমি তালা করবে পৃথিবী জয়ী করবে স্বাধীন শান্তি সুখে ভরা থাকবে সাহারা হাসবে হৃদয় হলে বিজয়ী এদিন আমাদের কাফেলা ভেঙে জুলুমি তালা করবে পৃথিবী জয়ী করবে স্বাধীন শান্তি সুখে বরা থাকবে সাহারা হাসবে হৃদয় হরে বিজয়ে দিন আমাদের জলমি তারা করবে পৃথিবী জয় করবে স্বাধীন শান্তি সুখে ওরা থাকবে সারা হৃদয় হরে দিন থাকবে না অনাচার নিপীড়িত থাকবে না সে আমরাই বদরি অহুদি সেনা আমরাই মাহাদির সৈন্য সেনা আমরাই বদরি অহুদি সেনা আমরাই মাহদির সৈন্য সেনা মাতিল যত খুদার জমিনে রাখব না আমরা তাদের নিশানা আমরাই বদরি ওহুদি সেনা আমরাই মাহাদির সৈন্য সেনা আমরাই বদরি ওহুদি সেনা আমরাই মাহাদির সৈন্য সেনা বাতিল যত কুদার জমিনে রাখব না আমরা তাদের নিশানা রাখব না আমরা তাদের নিশানা রাখব না আমরা তাদের নিশানা